ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন খাইবারের কিছু জমি লাভ করেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বললেন আমি এমন ভালো একটি জমি পেয়েছি যা ইতোপূর্বে কখনও পাইনি আপনি এ সম্পর্কে আমাকে কি নির্দেশ দেন তিনি বলেন তুমি ইচ্ছে করলে আসল জমিটি ওয়াকফ করে তার উৎপন্ন সৎকাহ করতে পারো উমর রদিল্লাহ তাল্লাহ্ন এটি গরিব আত্মীয় স্বজন গোলাম আজাদ আল্লাহর পথে মেহমান ও মুসাফিরদের জন্য এ শর্তে সৎকা করলেন যে আসল জমি বিক্রি করা যাবে না কাউকে দান করা যাবে না কেউ এর ওয়ারিশ হবে না তবে যে এর মোতাবলি হবে তার জন্য তা থেকে সঙ্গত পরিমাণ খেতে বা বন্ধু বান্ধবকে খাওয়ানোতে কোনো দোষ নেই তবে এ থেকে সঞ্চয় করা যাবে না